সংক্ষিপ্ত একটা সুরা সুরাতুল আর এই সুরাটাকে কেন্দ্র করে আমাদের আজকের আলোচনা দেখেন মহান রব্বুল আলমী এই পূর্ণ জগৎটা এটা মানুষের সেবায় সৃষ্টি করত এই জগতের সমস্ত কিছুই মানুষের সেবায় মৌলিক মানুষের জন্যই সমস্ত কিছুর সৃষ্টি আর আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদেরকে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য এই সমস্ত কিছুর কাজ হল মানুষকে সেবা দেয়া আর মানুষের কাজ হলো মানুষ সে আল্লাহ তালার দাসত্ব করবে এটা হলো মানুষের কাজ আর এ মানুষ এ মানুষ যতদিন পর্যন্ত আল্লাহ তালাকে মনে রাখবে যতদিন পর্যন্ত আল্লাহ তালাকে স্বীকার করবে যতদিন এ মানুষ আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবী এই পৃথিবীর সমস্ত কিছু থাকবে আদিতের মাঝে আসছে যে ততদিন পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস হবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একজন লোক অর্থাৎ আল্লাহ বলনেওয়ালা এই একজন লোকের আল্লাহ বলাকে কেন্দ্র করে তার আর কোনো এবাদত নাই সে আল্লাহকে আল্লাহ বলে শুধুমাত্র এতটুক কারণে এই পৃথিবী জোড়া সমস্ত মানুষ তারা আলো পাবে বাতাস পাবে এবং এই পৃথিবীর সকল ধরনের সুযোগ সুবিধা সমস্ত মানুষ পেতে থাকবে ওই একজন মানুষের আল্লাহ বলার গল্প আর যেদিন এই একজন আল্লাহ বলতে বলা মানুষ সেও পৃথিবীতে যাবে এই পৃথিবীতে আল্লাহকে আল্লাহ করলে ওয়ালা একজন মানুষও থাকবে না সেদিন এই পৃথিবীটাই ধ্বংস হয়ে তাই মানুষ হিসেবে আল্লাহ তালার দাসত্ব করা আল্লাহ তালার নিয়ামত নিয়ামতগুলোর স্বীকৃতি দেয়া আল্লাহ তালার হুকুম অনুযায়ী আমাদের জীবনকে তৈরি করা এটা সীমাহীন গুরুত্ব আমরা মানুষ আল্লাহ তাহলে স্বীকার করব আল্লাহকে মানব এই এজন্যই সবকিছু আমাদের আমরা যদি আল্লাহকে না মানি আল্লাহ তাহলে যদি স্বীকার না করি আল্লাহ তালার কাজটুকু যদি আমরা না করি তাহলে এই সমস্ত কিছুর ভোগটা অন্যায় ভোগ একটা ন্যায়সঙ্গত ভোগ এই যে এই সত্যটা এই সত্য সম্পর্কে আমাদেরকে সতর্ক করার জন্যই সুরায় কারিয়া সুরায় কারি আছে আমাদেরকে এই কথাটাই বোঝানো যে দেখো এই পৃথিবীটা ধ্বংস হয়ে যায় তোমাদের কারণেই ধ্বংস হবে যখন তোমাদের মাঝে কেউ আল্লাহ তালের আনুগত্য করে থাকবে না আল্লাহ তালাকে স্বীকার করার মতো কেউ যখন থাকবে না এই পৃথিবীটা তখন ধ্বংস হয়ে যায় তো এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাওয়ার পর কি হবে চোরায় কারে আছে তারও আলোচনা করা হয়েছে একটা কথা আলোচনা করা হয়েছে এই যে পৃথিবী এই যে দুনিয়া যে দুনিয়াকে কেন্দ্র করে তোমাদের স্বপ্ন তোমাদের পরিকল্পনা এই দুনিয়াটাকে গড়ে তোলার জন্য সাজিয়ে তোলার জন্য তোমাদের ব্যস্ততা এই পূর্ণ দুনিয়াটাই ধ্বংস হয়ে যায় এই দুনিয়ার সমস্ত ইনভেস্ট এই দুনিয়ার সমস্ত রং তামাশা গড়ে তোলা প্রসাদ অট্টালিকা বাগান বাড়ি দুনিয়ায় ধ্বংস হয়ে গেলে কিছুই থাকবে আল কারি আতো মাল কারি আতো শব্দের অর্থ হল কেমন কেমন এমনি শাব্দিক অর্থ হল আল কারি কারিয়াতু শব্দের শাব্দিক অর্থ হল খটখটকারী বস্তু যেইটা আইসা টোকা দিবে এমন এক বস্তু যে বস্তু এসে টুকা দিবে মালকারি আছে তুমি জানো তুমি জানো সেই টুকাদানকারী বস্তুটি কি সেই খটখটকারী বস্তুটা কি যেটা এসে এই ঘুমন্ত সমস্ত কিছুকে জাগিয়ে তুলবে এই সমস্ত শব্দগুলোকে ভেঙে চুরমার করে দিবে এই অবাস্তব সমস্ত কেতুকে চূর্ণ বিচূর্ণ করে সমস্ত অন্ধকারের পর্দাগুলোকে ছিন্ন করে যেটা আলোর জগতের বাস্তবের জগৎকে তৈরি করবে যেমন তিনি তারপর আবারও প্রশ্ন করা হচ্ছে অবা আদা আকা তোমার কি জানা আছে মানে কারি আত সেই ক্যামতটা কিভাবে ঘটবে এটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার প্রথমেই বলা হচ্ছে আল কারি আতু ক্যামত ঘটে যাবে মালকারি কারি আতু জানো ক্যামত জিনিসটা কি তুমি কি জানো সেই কেমন জিনিসটা কি কিভাবে সেই কেমনটা ঘটে যাবে আর সেই কেমনটা ঘটে যাওয়ার পর কেমন অবস্থা হবে তুমি জানো প্রশ্ন করতেছে তারপর কেমন হয়ে যাওয়ার পর যে কি অবস্থা তৈরি হবে সংক্ষেপে সেই অবস্থাটার একটা দৃশ্য আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش يوم সেদিন যেদিন কেমন ঘটে যাবে জানো সেদিন কি হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু সেদিন সকল মানুষ হয়ে যাবে ইয়াকুনুন নাসু ইয়াকুন অর্থ হয়ে যাবে আল্লাহ তু শব্দের অর্থ মানুষ ইয়মা সেদিন ইয়াকুন তো মানুষগুলো হয়ে যাবে কাল ফারাসিল মাবুকুত বিক্ষিপ্ত প্রজাপতির মতো মানুষগুলো অস্থির হয়ে উঠবে মানুষের জ্ঞান বলতে কোনো কিছুই থাকবে না মানুষের বুদ্ধি বলতে কোনো কিছুই থাকবে না মানুষের বিবেক বলতে কোনো কিছুই ঠিক থাকবে না বরং সমস্ত মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের মতো বিক্ষিপ্ত করিঙের মতো তাদের মাঝে একটা অস্থির অবস্থা বিরাজ করবে একটা অস্থির অবস্থা মানুষের মাঝে বিরাজ করবে এই অস্থিরতার তুলনা করা হয়েছে ফরিংয়ের বিক্ষিপ্ত প্রজাপতি যেরকম অস্থির এরকম ভয়াবহ অবস্থা হবে মানুষ কোনো কিছু চিন্তা করার দিশা খুঁজে পাবে না ওরকম অস্থির অবস্থা তৈরি হবে আর পাহাড় সমূহ হয়ে যাবে ধনিত রঙিন পশমের মতো পাহাড় সমূহ হয়ে যাবে وتكون الجبال كالعهن المنفوش ধুনিত রঙিন পশমের মতো হয়ে যাবে পাহাড়গুলো ওয়াতারাল জিবালা তুমি সেদিন পাহাড়গুলোকে দেখতে পাবে তাহতাবুহা জামিদা যে পাহাড়গুলোকে তুমি দুনিয়ার সবচাইতে শক্তিশালী সবচাইতে স্থির তুমি মনে করতে সবচেয়ে শক্তিধর তুমি মনে করতে এটাকে তুমি দেখতে পাবে এটা মেঘমালার মতো আকাশের মাঝে উঠতেছে একদম হালকা পাতলা হয়ে গেছে এটা মেঘমালার মতো আকাশে উঠতেছে এই অবস্থায় তুমি দেখতে পাবে আর এখানে বলা হয়েছে ধ্বনিত রঙিন তোলার মতো হয়ে যাবে যেহেতু পাহাড় রং বেরোবে অমিনাল জিবাল জুদাদুন বীজুন পাহাড় বিচিত্র ধরনের অনেক আছে সাদা পাহাড় পাথরগুলো সাদা ও হোমর অনেকগুলোর পাথর হল লাল ও খারাপি গুতুন অনেকগুলোর পাথর ফুটফুটে কালো কোন আলো আবহা আল্লাহ পাহাড়গুলোকে যে সৃষ্টি করতেন এর পাথরগুলো এর আকৃতিগুলো বিচিত্র ধরনের নানা রঙের নানা বর্ণের বহুত পাহাড় লাল পাহাড় দেখা সবই লাল পাহাড় পাথরগুলো লাল وتكون الجبال كالعهن المنفوش পাহাড় সমূহ হয়ে যাবে ঘনিত রঙিন পশমের মতো কিয়ামতটা এটা যখন হয়ে যাবে তখন এই পাহাড় শক্তিধর পাহাড়গুলো এইটা চোলার মতো হয়ে যায় এরকম ভাবে পূর্ণ পৃথিবীতে ভূকম্প তৈরি হবে এরকম ভাবে পৃথিবীটা কেটে উঠবে যে পাহাড়গুলো একদম চূর্ণ বিচূর্ণ হয়ে হবে শুধু তা না চূর্ণ বিচূর্ণ হয়ে তোলার মতো উঠতে থাকবে তোলা যেরকম ভাবে উড়ে তো তোলা যেরকম ভাবে উড়ে এমন ভাবে উড়তে থাকবে এত অস্থির অবস্থা তৈরি আর মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত প্রজাপতির মতো অস্থির অবস্থা তৈরি হয় তারপর কি হবে তাহলে কেমন হয়ে গেল সব শেষ হয়ে গেল এরকম ভাবে পূর্ণ পৃথিবীটা ধ্বংস হয়ে যায় তো এই পূর্ণ পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়ার পর কি সব ধ্বংস হয়ে শেষ হয়ে গেল এটাই বোঝানো হচ্ছে যে না পূর্ণ পৃথিবীটা এই যে ধ্বংস হয়ে গেল সব শেষ হয়ে গেল এরপর এরপর তোমার আমার আর আমাদের আমল নামাগুলোকে মাপা হবে আমল নামাগুলোকে মাপা হবে কিভাবে মাপা হবে আরে যে জিনিস যেরকম হয় ওটার মাপ যন্ত্র ওরকম হয় আধুনিক প্রযুক্তির কারণে আমরা এখন দেখতে পাচ্ছি যে আজকে সূর্যের তাপ কি পরিমাণ ছিল এটাকে মাপা হয় এটা মাপার একটা আলাদা যন্ত্র আছে আবার এটা মাপার যন্ত্র আছে যে আজকে বাতাসের গতি কি পরিমাণ ছিল ঠিক এরকম আমল মাপার একটা যন্ত্র আছে সে আমল মাপার যন্ত্রটাকে মিজান বলা হয় আমল মাপার একটা ভিন্ন রকম যন্ত্র আছে যে যন্ত্রটাকে কি বলা হয় নির্জন বলা আপনি তাক মাপার যন্ত্রে ঈদ পাথর মাপতে পারবেন ঈদ পাথর মাপা যাবে ঈদ পাথর মাপার ভিন্ন যন্ত্র আবার তাক মাপার ভিন্ন যন্ত্র জ্বর মাপার ভিন্ন যন্ত্র এটাকে শরীরে কি পরিমাণ জ্বর আছে এটাকে মাপা যায় এই আখেরাকে পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়ার পর এই যে মিজানের যে একটা মাপার যন্ত্র এই যন্ত্রে ইমান এবং নেক আমলকে মাপা হবে হুম বোঝার চেষ্টা করি নেক আমলকে গণনা করা হবে না মাইকা দেখা হবে কোনটা কোন মানের নামাজটাকে মাপা হবে যে এই নামাজটা কোন মানের নামাজের মান কি সেই নামাজের মান উন্নয়ন করতে হবে সংখ্যা বৃদ্ধি করলে সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মান উন্নয়নটা জরুরি কারণ প্রত্যেকটা আমলকে মেপে দেখা হবে যে এই আমলটা কোন মাপে আমার এবাদত বলতে কি কোন মাপের আমার আখলাখ চরিত্রটা কোন মাপের আমার ইয়ে ইমানটা এটা দেখা হবে فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه যে দুনিয়াতে যেটা ভারী আখেরাতে ওইটা হালকা যেমন দুনিয়াতে পাহাড়টা খুব ভারী জিনিস পাহাড়টা ভারী জিনিস কিন্তু আসরের ময়দানে যখন ওজন করা হবে বা কেয়ামত যখন ঘটে যাবে তখন এটা হালকা হয়ে যাবে এই তোলার মতো কথা কোন জীবাণু তাহলে এসেই মানুষ কেমন ঘটে যাওয়ার সাথে সাথে ভারী সমস্ত জিনিস এটা কি হয়ে যাবে হালকা হয়ে যাবে দুনিয়াতে যেটা ভারী ছিল এটা সাথে সাথে হালকা হয়ে যাবে আর দুনিয়াতে যেটা হালকা ছিল এটা ভারী হয়ে যাবে দুনিয়াতে যার কোনো ওজনই ছিল যেরকম ইমান এটার কোনো ওজনই ছিল না কিন্তু এটার ওজন হয়ে যাবে নেক আমল এটার আলাদা কোনো ওজন ছিল কিন্তু এইটা এটা এইটা ভারী হয়ে গেল আমার আপনার ওজনের মাঝে কোনো তফাৎ নাই একজন সুন্নতের উপর পুরো জীবনকে পরিচালিত করতেছে আরেকজনের জীবনে সুন্নত নাই আরেকজন সুন্নত কিছু মানতেছে তো কিছু মানতেছে না সবার ওজন এক সবাই সমান উচিত কিন্তু পরকালীন জীবনে এরা সবাই সমান ওজনে থাকবেন একজনের ওজন তার আমলের কারণে বেড়ে যাবে আরেকজনের ওজন তার আমলের কারণে কমে যাবে আরেকজনের আমল নাই তার কোনো ওজনই থাকবে না দুনিয়াতে से बीज ভারী এটা নিচের দিকে নেমে যায় এটা উপরের দিকে উঠে না যে যেই ভারী এটার গতি কোন দিকে থাকে নিচের দিকে নিচে যেই পর্যন্ত যাওয়া যায় সে তার ভার দিয়ে নিচের দিকে যাইতে থাকে যেহেনে নিচ ওহেনে গিয়েছে থাকে কিন্তু আখেরাতে যে জিনিসটা ভারী এটা উপরের দিকে উঠতে থাকছে ইমান ভারী তো ইমান ইমান ওয়ালাকে নিয়ে উপরের দিকে উঠতে থাকবে যার ইমান যত ভারী তার জান্নাত সেই জান্নাতের ঠিকানা তত উঠায় যার আমলগুলো যত ভারী আমলগুলো যত ভারী নামাজ তো সবার নামাজ এক ওজনের না সবার নামাজ সংখ্যায় দুই রাখাত কিন্তু এই দুই রাখাত নামাজের ওজন সবার নামাজের ওজন কি এক সবার নামাজের ওজন তো এক না একজনের নামাজের ওজন অনেক বেশি আরেকজনের নামাজের ওজন কম তো যার নামাজের ওজন কম সে নিচে পড়ে থাকবে আর যার নামাজের ওজন বেশি তার মাকাম উপরে উঠতে থাকে ইমান সবার তো এক না যার ইমানের ওজন কম তার ঠিকানা নিতে হবে ইমান যার ইমানের ওজন বেশি সে উপরের দিকে উঠতে পারে আর যার উঁচু নিলে নিচের দিকে নামতে থাকবে তার ঠিকানা একদম জাহান্নাম হয়ে যাবে আর দুনিয়া এবং আখেরাতের মাঝে অনেক বড় তফা যে দুনিয়াটা তো অস্থায়ী আর আখেরাতটা এটা খুব বিশেষভাবে বুঝতে চাই খুব বিশেষভাবে বুঝতে চাই আখেরাতটা দুনিয়ার মতো না দুনিয়াতে যেটাকে আমরা ভাই মনে করতেছি আখেরাতে ওইটার কোনো ওজনই হবে না দুনিয়াতে যেটাকে দামি মনে করতেছি এইটা আখেরাতের জিন্দিগিতে কোনো দামি থাকবে না আর দুনিয়াতে যেটাকে দাম দিচ্ছি না ওইটারই দাম হবে ওইতে দামি হয়ে যাবে যার পাল্লাটা ভারী হয়ে যাবে আর এই তোমার পাল্লাটা সহায় সম্পদ আর টাকা পয়সার দ্বারা ভারী হবে না এই আমল নামার পাল্লাটা পদবি আর রাষ্ট্রীয় ক্ষমতার দ্বারা ভারী হবে না এই আমল নামার পাল্লাটা সমাজের নেতৃত্ব আর নেতৃত্বশালী ব্যক্তি হিসাবে ভারী হবে না বরং এ আমল নামার পাল্লাটা সুন্নতি জিন্দিগি যারা ভাই হয়ে যাবে এই আমল নামার পাল্লাটা নেক্সট বিয়ত আর যারা তারা যারা ভারী হয়ে যাবে এই আমল নামার পাল্লা জীবনে প্রবেশ করবে চিরদিনের জন্য আরামদায়ক জান্নাতি জীবনে তারা প্রবেশ করবে আর কোনদিন কষ্ট কাকে বলে দুঃখ কাকে বলে ব্যথা কাকে বলে বেদনা কাকে বলে কোনো কিছু আর কোনোদিন তারা দেখবে বুঝবে দুনিয়ার মতো না দুনিয়াতে যে জিনিসটা হালকা পরকালে ওই জিনিসটা বড় ভারী বড় দামি দুনিয়াতে সেই জিনিসটা অনেক দামি এটার ওখানে কোনো দাম নাই দুনিয়াতে একটা বাড়ি কত দামি একটা জমি কত দামি একটা পথ একটা পদবি কত দামি আখেরাতের জীবনে এই সমস্ত সম্পদগুলোর দাম থাকবে আর দুনিয়াতে যে ইমানটার দাম নাই একজনের ইমান আছে তার কোনো দাম নাই সমাজে যে সুন্নতটার দাম নাই এটা একটা সুন্নত কেউ এটার দাম দিতে রাজি না এটা একটা সুন্নত কেউ এটাকে দাম দিতে রাজি এটি অবস্থায় সুন্নতগুলো সুন্নতের দাওয়াতগুলো হাদিসের মাঝে কিতাবের মাঝেই পড়ে আছে সেই গুলো জীবনে কেউ গ্রহণ করে একটা গরিব মানুষ বাদাম বিক্রি করে চলে সেও সুন্নত গ্রহণ করতে রাজি তার চিন্তা এটা একটা সুন্নতি এটা মানলে মানলাম না মানলে মানলাম না এইটার এত কি জরুরত একটা টাকা যদি পড়ে যায় এই টাকাটার কদর আছে একটা ময়লার জায়গায় টাকাটা যদি পড়ে যায় ময়লার জায়গা থেকেও টাকাটা তোলা হয় এটাকে ধোয়া হয় পরিষ্কার করা হয় এটাকে শুকানো হয় তারপর আবার এটাকে খুব যত্নের সাথে পকেটের মাঝে রাখা হয় দেখা হয় না দাম এই এক টাকা দুই টাকা করে জমা এইটুকুনি কিনতে এই এক টাকা দুই টাকা জমা এই তো একটা মোবাইল কিনতে হবে এক টাকা দুই টাকা জমা জমা এই তো একটা দামি শাড়ি কিনতে হবে দাম আছে কিন্তু এক একটা সুন্নত এটা দাম নাই যে সুন্নতটা মানলে কোনো ক্ষতি নাই ওই সুন্নতটার দাম কিন্তু সুরে আর তারা মহান রব্বুল আলমিন আমাদেরকে দাওয়াত দিতেছেন আমাদেরকে বুঝাইতেছেন যে এই অস্থায়ী জীবনে এই টাকাটার দাম এই অস্থায়ী জীবনটা শেষ হয়ে যাবে এটা হালকা হয়ে যাবে এটার কোনো দাম থাকবে আর এই যে শূন্য এই যে আল্লাহ এই যে যায় না যায় এটাকে মেনে চলা সামনে যে চিরস্থায়ী জীবন আসতেছে সেই জীবনে এই মেনে চলাটার দাস সীমাহীন দাস সেই দুনিয়াতে যদি এইসবের দাম না দেয় স্বাধীনতা ভোগ করো তাহলে আখের আখের জীবনে কিন্তু তুমি পরাধীন হয়ে যাবে বন্দী হয়েছে আর দুনিয়াতে যদি নিজেকে এই আল্লাহর হুকুমের অধীন করে দেয় আখের আখেরাতে চিরদিনের জন্য স্বাধীন হয়ে যাবে فأما من أوتي كتابه فأما من ثقلت موازينه যে আল্লাহ তাআলার হুকুম মানার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর জীবনকে গড়ার দ্বারা ইমান দ্বারা ইমানের দাওয়াত দ্বারা তার আমলগুলোকে তার মিজানটাকে তার দাড়ি পাল্লা তাকে তার গুলো নাম্বার যন্ত্র তাকে যে ভারী করে ফেলবে যদি তোমার আমল নামার মাঝে বেশি বেশি হয়ে যায় আর যদি তোমার আমল নামাটা সেই আখি রাখে সেই আমল মাপার যন্ত্রে যদি ভারী হয়ে যায় চিরদিনের জন্য এক আরামদায়ক চৌখের জীবনের মাঝে তুমি প্রবেশ করে ফেললে ওয়া আমালুল খাত্তাত মাআদি রুবি আজ যারা আমল না করা তা কবুল হবে না সাবল নাই তার আমল করার মধ্যে নামাজ নাই তে আমল নামা ভারী না আমল নামার মধ্যে রোজা নাই তে আমল মাপের যন্ত্রে জুতা হইতে আমল নামা ভারী হয় না তার নামাজগুলো ভারী নামাজ না নামাজের মান উন্নয়ন ছিল নামাজের কি নাই মান উন্নয়ন করে নেই নামাজ কোরআনের ওপর জীবন কি করে নাই লেনদেন যে করতে ইচ্ছা অনুযায়ী করে নাই তো এই আমল নামা হালকা হালকা সে আমল নামা নিচের দিকে তুলে যেতে উপরে তারা তুলতে পারত আমল নামা তো তাকে জানলাতে তুলবে কারণ আমল তো নাই আমল আছে নামাজ পড়ে নাই এটা নিচের দিকে নিয়ে দিয়েছে তার আমল সে রোজা রাখে নাই তার আমল সে জীবন করছে তার আমল সে মিথ্যা কথা বলছে তার আমল সে জান্নাতে কিভাবে যাবে তার তো জান্নাতে যাওয়ার আমল নাই জান্নাতে তো আমল করা যেত আমল তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এখন আমল যখন নাই তো জান্নাতে উঠার কোনো উপায় নাই আর জান্নাতে যদি কারো ওঠার যোগ্যতা না থাকে তার ঠিকানা যাহার নাম ঠিকানা কোথায় সেদিনের ওজন সেদিনের এই ওজন মাপার কথাটা সত্য এই যে ওজন করা হবে গুলোকে এটা কিন্তু সত্য একদম বাস্তব তামান তাকুলাতে মাওয়াজিনহু যার আমল যার আমল নামার মাঝে নামাজ থাকবে রোজা থাকবে বা থাকবে থাকবে আর যার আমল নামা কাভারি হয়ে যাবে পাউলাই কহমর মুখলি হন তারাই হলে সফল ভারী হবে না পাউলা ইকাল্লাদিনা খাসিরু আনফুসাহুম আল্লাহ বলতেছেন অনেক মানুষ এরকম হবে দুনিয়ার জীবনে এসে যে অনেক কিছু করে এসেছে আপনার ধারণা থাকবে আমি অনেক ভালো ভালো কাজ করছি কিন্তু আসরের ময়দানে যাওয়ার সাথে সাথে তার এ সমস্ত কাজগুলোকে নষ্ট ঘোষণা করা হয় সব বাদে হয় নাই আল্লাহ বলতেছেন পালা এদের আমলগুলোকে নষ্ট ঘোষণা করে কেয়ামতের দিন এদের আমল ونضع الموازين القسط ليوم القيامة কিয়ামত ঘটে যাওয়ার পর একটা ন্যায় এবং ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করা হবে ফালা তুসলামু নাফসুন শাইআ কোন একজন ব্যক্তিকে সামান্য পরিমাণে জুলুম করা হবে না ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা যদি কারো একটা নেকি অথবা অন্যায় একটা সরিষার দানা পরিমাণ হয় আল্লাহ বলতেছেন তাও ওজন করা হবে তাও কি করা হবে ওজন করা হবে প্রত্যেকটা আমলকে সে আমলটা ছোট হোক আর বড় হোক এটাকে কি করা হবে ওজন করা সেই দেখতে হবে আমার ইমানটা কতটুকু ভারী আমার ইমানটা ভারী না বেইমানিটা ভারী বের করতে হবে আমার নামাজটা ভারী না আমার চিন্তাটাও ভারী আমার নামাজটা এক একটা বেশি এটার ওজনটা বেশি না আমার কাছে আমার ঘরের ওজনটা বেশি নিজের মাথা কাজা না এইতে বের করা যায় না যিকোন কষ্ট আমার কাছে বেশি ভারী আমার দিনটা চিন্তাকের সাথে বেশি সম্পৃক্ত নামাজের সাথে না দোকানের সাথে না অফিসের সাথে না ঘরের সাথে কোনটার সাথে আমার সম্পর্ক বেশি বের করা যায় আর চুরে তার আওয়াজ ভারী করো এটাকে তো ওজন করা হোক সেই সুরায় আর যে আমল নামাটা হয়ে যাবে তো আমল নামা হওয়ার অর্থ হলো তার পুকুরি প্রমাণিত হয়ে যাবে যে তুমি তো কাপের ছিলা তোমার তো আমল নাই ইমান যদি থাকতো তাহলে তো ইমানের বই আমল নামার তো ভারী হয় না বা উম্মহ হাবিয়া যখন তার পুকুরিটা প্রমাণিত হয়ে যাবে তার ঠিকানা হবে হাবিয়া ঠিকানা কোথায় হবে অমা আদরা আল্লাহ প্রশ্ন করতেছেন আপনি কি জানেন মাহিয়া এ হাবিয়া কি জানেন নারুন আমিয়া এ হাবিয়াটা হল উত্তপ্ত আগর এই উত্তপ্ত একদম আগুনের মধ্যে থাকতে হবে তাই এই যে দুনিয়াটা এই যে আমাদের সাত আহ্লা স্বপ্নের দুনিয়াটা এটা ধ্বংস হয়ে যাবে কিচ্ছু থাকবে না এই সমস্ত স্থাপনাগুলো নাই হয়ে যাবে এবং এইটা সামান্য পরিমাণে দাম থাকবে না এরপর যে একটা জীবন আসতেছে তখন এইটার কোনো দামই থাকবে না দেশের হবে কেউ কিনতে পারছে নাই কেউ আপনার বাবার পাঁচ একর জমি ছিল পুরো জমি নেই নেই কারণ ওই গল্প করে আপনার লাভ আছে যে আমার বাবার পাঁচ একর জমি ছিল বা আমার নাই তো এখন এটার যেটা নাই ওইটার কোনো দাম আছে ওইটার কোনো দাম নাই ঠিক পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে পৃথিবী এবং পৃথিবীতে আমার যা কিছু ছিল সব নাই এখন যা ছিল আমার কাছে নেতৃত্ব ছিল ক্ষমতা ছিল টাকা ছিল সহায় সম্পদ ছিল আমার দল ছিল দলের অসংখ্য সমর্থনকারী ছিল কই কিছুই তো নাই ওইটার কোনো দাম নাই এখন আমল নামার মধ্যে মাথা হইতেছে কি আমল এবার আমার তো নামাজ নাই তাই আমল নাই আমার রোজা নাই আমল নাই আমার জাকাত নাই আমল নাই আমার লেনদেন নাই আমল নাই আমার কাছে সুন্নতি জিন্দিগি নাই আমার আমল নাই কিচ্ছু নাই কিছুই যখন নাই পুকুরি প্রমাণিত হবে আর ঠিকানা হয়ে যাবে তাই সুরে কারি আর মাত্র আমাদের তোমার রব্বুল আলমিন ডাকতেছেন দাওয়াত দিতেছেন যে তোমাদের চিরস্থায়ী ঠিকানা আখেরাতটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করো আখেরাতটাকে নিয়ে ভাবো আখেরাতের অনন্ত অসীম জিন্দিগির জন্য সম্পদ তৈরি করো সম্পত্তি গুছাও দুনিয়াতে আজকে যে সমস্ত কাজগুলোকে কম দামে মনে হচ্ছে যেটাকে কঠিন মনে হচ্ছে নেতাজ করা গুণা থেকে বাঁচা আল্লাহর হুকুম মতো চলা সুন্নতি জীবন যাপন করা এইটাই কিন্তু কাজে লাগবে এইটাই ভারী হবে চিরস্থায়ী জীবনের এইটা সম্পদ হবে আর দুনিয়াতে যেটা হালকা মনে হয় দুনিয়াতে যেটাকে তোমার কাছে হালকা মনে হয় দুনিয়াতে যে কাজটাকে কঠিন মনে হয় না সহজ মনে হয় জীবন করা শেখায়ত করা আরাম খাওয়া সহজ মনে হয় আখেরাতের এই সমস্ত কাজগুলোর কারণে তোমার আমলের নামা হালকা হয়ে ভয়াবহ পরিণাম অবস্থাতে ভয়াবহ হয়ে যায় যার থেকে নিষ্কৃতির মুক্তির আর উপায় থাকে এই সুরে কারি আটকে সামনে রেখে আমি আপনি আমরা চলেন এই দাওয়াতকে গ্রহণ করি যে আমরা আখেরাতের জন্য আমাদের সম্পত্তি তৈরি করি এইটার জন্য ফিকির করি আমি আমার আপন জন যারা এই আখেরাতকে নিয়ে ভাবতেছে না তাদের দুয়ার পর্যন্ত কি নক তাদেরকে ডাকি যে ভাই মৃত্যু চলে আসবে কেমন ঘটে যাবে কিচ্ছু থাকবে না যা থাকবে তা অর্জন করা তা কামাই করার কাছে চলে না আমরা আপনি আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাই আখেরাতের অনন্ত অসীম জিন্দিগি তাকে বোঝা এবং সেই যোদ্ধায় জীবনের প্রত্যেকটা কাজকে সুন্নত অনুযায়ী আল্লাহ তার হুকুম অনুযায়ী গড়ে তোলার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি